ও আমার মা বোনেদের বলি রে শোনো কান ভরে ও আমার মা বোনেদের বলি রে শোনো কান ভরে স্বামী তোমার করে বলে ও গো স্বামী তোমার করে বলে জুলুম করো না পৃথিবীতে অনেক রকম রয়েছে নারী এক নারী স্বামীর প্রতি মুখ করেছে ভারী স্বামী বলে বিবি তোমার মুখটা কেন ভারী বিবি বলে আজ আমি যাব বাপের বাড়ি বিয়ের পরে খাওয়া পড়া বিবি বলছে বিয়ের পরে খাওয়া পড়া ঠিক মতো মোর নাহি রে থাকবো না তোর ঘরে ও আমার মা বোনেদের বলি রে শোনো কান ভরে স্বামী বলে বিবি তুমি চলে যেও না এবার থেকে খাটবো বেশি অভাব হবে না বিবি বলে ওদের বাড়ির বউগুলো সব সুখী সারা গায়ে পরে আছে সোনার গহনা দেখি ওদের মতো আমার গায়ে দিদি বলছে ওদের মতো আমার গায়ে সোনার গহনা নাই রে থাকবো না এই ঘরে ও আমার মা বোনেদের বলি রে শোনো কান ভরে বিবি এই কথা শুনে স্বামী বিবিকে কি বলছে শুনুন গরিব আমি খেটে খাই সোনার গহনা কিনে তোমার দেব এই কথা শুনে বিবি খাওয়া দাওয়া ছেড়ে ঝগড়া করে স্বামীর দিকে যাই তেড়ে তেড়ে বলে আমি জীবন দেব বলছে বলে আমি জীবন দেব মরব তোর ঘরে বুঝবি তুই পরে ও আমার মা বোনেদের বলি রে শোনো কান স্বামী তোমার করো না রে স্বামীর উপরে ও আমার মা বোনেদের বলি রে শোনো কান সকল সময় সেই নারী ঝগড়া সে করে বিবির কথা শুনে স্বামী ব্যথা পায়ন্তরে সেই নারী কিছুদিন পরে গেল মোরে গোসল কাফন পরিয়ে দিল দাফন করে আজাবের ও ওগো আজাবের ফারিস্তারা সেই কবরে এসে জিজ্ঞাসা ওই করে ও আমার মা বোনেদের বলি রে শোনো কান ভরে স্বামী তোমার ঘরে বলে ওগো স্বামী তোমার ঘরে বলে জুলুম করো না আজাবে ফারিস্তারা সেই মহিলার কবরে এসে কি করছে শুনুন আজাবের ফারিস্তারা সেই কবরে এলো সওয়াল করে সেই মহিলার তুলে বসাইল আগুনের গহনা নিয়ে পড়িয়ে তার দিল গায়ের গোশ খসে খসে পড়িতে লাগিল গহনা পড়ার সাজ ফারিস্তারা বলছে বুঝবি তুই এবারে ও আমার মা বোনেদের বলি রে শোনো কান ভরে স্বামী তোমার ঘরে বলে ওগো স্বামী তোমার ঘরে বলে জুলুম করো না রে স্বামীর উপরে ও আমার মা বোনেদের বলে সর্ব শেষ কথায় আমার কবি মনের কথা শুনুন স্বামীর সুখে সুখী তুমি স্বামীর দুঃখে দুঃখী এমন নারী এই যুগে কজন আছে দেখি কাঠুরিয়ার বিবির মতো হয়ে যাও না তুমি ভালো হোক মন্দ হোক জীবন সাথী স্বামী রহমাতুল্লাহ কর রে শান্তি আসবে ঘরে ও আমার মা বনেদের বলি রে শোনো গান ভরে স্বামী তোমার করে বলে ও গো স্বামী তোমার করে বলে জুলুম করো না রে স্বামীর উপরে ও আমার মা বনেদের বলি রে শোনো